আফগানিস্তানের কাবুলে আমির আব্দুর রহমান খান নামক এক শাসক ছিলেন তার দাদা ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান ঘটনা এই দোস্ত মোহাম্মদ খানের তিনি তখন আফগানিস্তানের শাসক জীবন সায়ান্নে এসে স্বীয় পুত্রকে পরবর্তী শাসক হিসেবে যুবরাজের আসনে বসিয়েছেন পুত্র যুবরাজ হওয়ার অল্প কদিন পর শত্রুপক্ষ আফগানিস্তানের উপর হামলা করে আমির দোস্ত মোহাম্মদ খান শত্রুপক্ষকে রুখে দাঁড়ানো এবং স্বদেশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বিশাল এক সৈন্যবাহিনী প্রেরণ করেন এই বাহিনীর প্রধান সিপাহ সালার করেন স্বীয় পুত্র যুবরাজকে যুদ্ধে পাঠানোর সময় উপদেশ দিয়ে বলেন শত্রুপক্ষকে এমনভাবে কচুকাটা করবে যেন পালিয়ে যেতে বাধ্য হয় আমাদের দেশের যতটুকু তারা দখল করে নিয়েছে তা উদ্ধার না করে ঘরে ফিরবে না শাহজাদা বেরিয়ে পড়েন প্রবল সাহসে মুমিন বান্দার সাহস যেমন হয় কিন্তু অল্প কদিন পরই আমির দোস্ত মোহাম্মদ খান সংবাদ পান পুত্র তার যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে শত্রুর আক্রমণে দিশেহারা শাহজাদা পালিয়ে আসছে ময়দান থেকে এই সংবাদে আমির দোস্ত মোহাম্মদ ভেঙে পড়েন যার পরনাই আহত হন ব্যথায় হতাশায় ঘরে ফিরে শাহজাদার জননীকে ডেকে বলেন শাহজাদা খুবই ভীরু ও দুর্বল প্রমাণিত হয়েছে সংবাদ পেলাম যুদ্ধে হেরে গেছে এখন পালিয়ে ঘরে ফিরছে অথচ এটা তার সাহসিকতার সময় ছিল বীর বিক্রমে যুদ্ধ করবার এই তো বয়স অথচ আমি একে যুবরাজ হিসেবে ঘোষণাও দিয়ে বসেছি এখন জনগণ বলাবলি করবে আমাদের শাসক কেমন কাপুরুষ ভীরু হীনবল পুত্রকে যুবরাজ বানালেন যুদ্ধের ময়দানে হেরে গিয়ে পালিয়ে এসেছেন বড় দুঃখ হচ্ছে আমার বড় হতাশা বোধ করছি আমিরের মুখে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রানী বলে বসলেন আমার পুত্র পরাজিত হতে পারে না যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে পালিয়ে আসতে পারে না আমার পুত্র আপনি যে সংবাদ শুনেছেন তা ভুল আমির বললেন আমি গোয়েন্দা মারফত সংবাদ পেয়েছি শাহজাদা পরাজিত হয়ে পালিয়ে আসছে আর তুমি বাড়ির দেয়ালের ভেতর বসে বলছো শাহজাদা পালিয়ে আসতে পারে না আমার শোনা সংবাদ ভুল রানী জোর দিয়ে বললেন আপনাকে যে সংবাদ দিয়েছে ভুল সংবাদ দিয়েছে আপনি নিশ্চিন্ত থাকুন হতাশ ও চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই বাদশাহ দোস্ত মোহাম্মদ ভাঙামনে আবার খাসমহল থেকে বেরিয়ে এলেন এরই মধ্যে দ্বিতীয় সংবাদ এসে পৌঁছল শাহজাদা শত্রুপক্ষকে পরাজিত করে বিজয়ীর বেশে ফিরে আসছেন নতুন এই বিজয়ের সংবাদ শোনার পর আমির দোস্ত মোহাম্মদ দ্রুত মহলে ফিরে এলেন রানীকে সুসংবাদ দিয়ে বললেন সত্যি সংবাদ ভুল ছিল আমাদের শাহজাদা পরাজিত হয়নি শত্রুপক্ষকে পরাজিত করে বিজয়ীর বেশে ফিরে আসছে বলে সংবাদ পেয়েছি কিন্তু তুমি এতটা আস্থার সঙ্গে কিভাবে বললে শাহজাদা পরাজিত হয়নি তুমি ঘরে আর শাহজাদা কোথায় সীমান্তে তুমি এতটা দৃঢ়তা নিয়ে কিভাবে বললে আমাদের শাহজাদা পালিয়ে আসতে পারে না এই সংবাদ ভুল তোমার এই আস্থা ও দৃঢ়তার রহস্য কি এবার স্বরূপে বিকশিত হলেন তাপসী জননী রাজমহলের মেকি নেকাপ দীর্ণ করে বেরিয়ে এলেন এক আলোকিত বিদুষী জনিকা বললেন সে কথা তো বলার মতো নয় কিন্তু আপনি যখন পীড়াপিড়ি করছেন তখন বলছি আসল কথা হলো কি শাহজাদা যখন আমার গর্ভে এলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে হারাম তো দূরের কথা কোনো সন্দেহযুক্ত নলাও আমি মুখে তুলব না কারণ আমি জানতাম হারাম খাদ্য মানুষের মনকে দুর্বল ও ভীরু করে ফেলে পক্ষান্তরে হালাল খাদ্যে বেড়ে ওঠা শরীর ও মন হয় সাহসী ও দুর্বিনীত আমি আমার এই অঙ্গীকার ভাঙিনি তারপর যখন আমার পুত্র জন্মগ্রহণ করল তখনও দুটি বিষয়ের প্রতি বরাবর যত্নবান থেকেছি প্রথমত অপবিত্র অবস্থায় কখনো আমি তাকে দুধ পান করাইনি দ্বিতীয়ত যখন তার দুধের তেষ্টা পেত আমি অজু করে দুধ পান করাতাম আর দুধ পানরত সময়ে নিয়মিত সুরাই ইয়াসিন তেলাওয়াত করতাম তাছাড়া তার দুধ পানকালীন সময়েও আমি হারাম কিংবা সন্দেহযুক্ত কোনো খাবার মুখে তুলিনি কারণ আমার ভক্ষিত খাবার থেকেই তো সৃষ্টি হবে দুধ পাছে আমার হারাম খাদ্যে তৈরি দুধ আমার সন্তানের সমূহ কল্যাণ সম্ভাবনাকে খেয়ে ফেলে আমি এ বিষয়ে পুরো সতর্ক ও যত্নবান ছিলাম বলেই আমার মনে এই আস্থার জন্ম হয়েছে আমার ছেলে কাপুরুষ হতে পারে না তাছাড়া যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসা পাপ আমার ছেলে এই পাপ কর্ম করতে পারে না বেঁচে থাকলে বিজয় নিয়েই ঘরে ফিরে